পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আজকের এই সুন্দর আয়োজনে আমরা কয়েকজন মিলে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নিজেদেরকে অভিব্যক্তি আপনাদের সাথে পরস্পর শেয়ার করার জন্যে যাতে করে আমরা নিজেদের মধ্যে কল্যাণমূলক বিষয়ে পরস্পর পরস্পরের সহযোগী সহযাত্রী হতে পারি আর যদি কোনো বিষয় আমাদের মাঝে ভুল বুঝাবুঝি থেকে থাকে তা থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি আর সত্যি কল্যাণ ন্যায় এবং উত্তমতার উপরে আমাদের যাত্রা আমাদের গন্তব্য এবং আমাদের সফলতা নিশ্চিত হয় রব্বুল আলমিন আমাদের কবুল করুন আমিন বন্ধুগণ আজকের এই সুন্দর আয়োজনে আমরা বেশ কয়েকজন আপনাদের সামনে আমি আপনাদের ছোট ভাই শাহ হলিউল্লাহ আমার ডান পাশে শেখ ইউসুফ আব্দুল মজিদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ তারপর শেখ আমানুল্লাহ বিন ইসমাইল বন্ধুগণ আমরা আপনাদের সামনে আজকে এই সুন্দর আয়োজনে নারী এবং নারী এর বহুবিধ পরিচয় নারী এর মর্যাদা নারী এর প্রাপ্তি নারীর জীবনের শ্রেষ্ঠত্ব এই সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো বিতৌফিকিল্লাহিনী আল্লাহ সুফানা তালা এই পৃথিবীতে আদম আলী ইসালামকে খালিফা করে যখন সৃষ্টি করলেন রব্বুল আলমিন তার বংশধর পৃথিবীতে অনন্তের বাস্তবতায় নিশ্চিত করার জন্যে সৃষ্টি করলেন একজন নারীকে আদম আলী ইসালামের জীবন সঙ্গিনী হিসেবে শুধু তাই না আদম আলী ইসালামের দেহ থেকেই রব্বুল আলমী তার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন করআন আল করিম আল্লাহ সুফানা নারীর জন্মকে নারীর জীবনকে নারীর যৌবনকে নারীর শরীরকে নারীর জীবন এবং মরণের প্রত্যেকটি মুহূর্তকে বিশ্লেষিত করেছেন সম্মানিত করেছেন মর্যাদাময় করেছেন একজন নারী সে কে তার পরিচয় কি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমি প্রথমেই শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছে জানতে চাইব একজন নারী নারী বলতে কি আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন মূলত পুরুষের কল্যাণের জন্য আল্লাহ তালা বলছেন অমিন আয়তিহি আন খালা খালাকালাকুম মিন আনফুসিকুম লেতাস লেতাসকুনু ইলাইহা আল্লাহ তালার এটা একটা নিদর্শন যে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছি তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও মূলত এটাই আল্লাহ তালার নারীকে সৃষ্টি করার উদ্দেশ্য আর সন্তান এবং ধারাবাহিকভাবে মানুষ যেন আদম আলাহ ইসলামের সন্তান হিসেবে একটার পর একটা কেয়ামত পর্যন্ত হতে থাকে বাড়তে থাকে এতে নারী মূল এটাই রক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সাথে সাথে পুরুষের এখানে একটা শান্তি তৃপ্তি রয়েছে এই জন্য আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন আমার মনে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ যে কথাগুলো বলেছেন শেখ হামাদুল্লাহ আপনি কি ওনার কথার সাথে একটু যুক্ত করবেন তিনি অবশ্যই একটি সাইড বলার চেষ্টা করেছেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে চমৎকার করেই বললেন মাসাল্লাহ তো ওর সাথে আমরা এতটুকু বলতে পারি যে নারী হলো অর্ধাঙ্গিনী আর পুরুষ হলো অর্ধাঙ্গ নারী এবং পুরুষ মিলে মূলত এক ব্যক্তি আল্লাপাক বলছেন ইয়া ইউহান্নাস তাকু রব্বাকুমুল্লাদি খালাকা কুম মিন নাফসি ওয়াহেদা ওয়া খালাকা মিনহা জাহা আদম আলাইসাল্লাতামের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ পাক মা হাওয়া আল্লাহ আনহাকে সৃষ্টি করে সুতরাং আমরা বুঝতে পারছি যে একটা ভেঙে দুটা বানানো হয়েছে তো কাজেই পার্ট অফ বডি অথবা পার্ট অফ হিউম্যান লাইফ নারী হলো মানব জাতির একটা পার্ট একটা অংশ সেক্ষেত্রে সংযুক্ত যেটা করতে চাচ্ছি সেটা হলো এই যে পুরুষ যেমন নারীর সংস্রফে যায় তৃপ্তি পাবে নারী ও পুরুষের সংস্রফে যায় তৃপ্তি পাবে মাসাল্লাহ একে অপর মানে সম্পূরক একে অপরের সম্পূরক এবং একে অপরকে তৃপ্তি পরিপূরক এবং তৃপ্তি দেওয়ার জন্য পারস্পরিক উপকার হাসিল করার জন্য যেহেতু তার পরবর্তীতে আল্লাহ বলছেন জাহাল্লা বাইনাকুম রাহমাহ তোমাদের পরস্পরে সৌহার্দ্যতা বৃদ্ধতা এবং রহমত দয়া মায়া স্নেহ সেম্পিতি ভালোবাসা প্রেম প্রীতি সংযুক্ত করেছেন সুতরাং আমরা বলতে পারি যে নারী হলেন আমাদের মানব জীবনের একটি অংশ এবং অবিচ্ছেদ্য অংশ এবার আমি যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আপনার কাছে জানতে চাই যে আরও অনেক পরিচয় রয়েছে এই ব্যাপারটাকে একটু বলবেন আল্লাহ তালা নারী সম্পর্কে কোরআন সাদ করেছেন নিসা হুকুম হারসুল্লাকু ফাতু হারসাকুম আন্নাসিতুম যে নারী তোমাদের জন্য খ্যাত স্বরূপ খ্যাতে যেরকম তোমরা বীজ বপন করে বিভিন্ন কিছু তোমরা উৎপাদন করো সেরকম মানুষের জন্ম হয় নারীর গর্ভে ঔরসে নারীর গর্ভে নারীর গর্বে মানুষের জন্ম হয় তো আল্লাহ তাকে নারীর গর্বে আল্লাহ নারীকে হার্স বলে স্পষ্ট ভাষা যেরকম একজন কৃষক তার উৎপাদনের জন্য তার জমির প্রয়োজন এবং মানব বংশের এই ধারাকে অব্যাহত রাখতে হলে একজন পুরুষের জন্য নারী নামি এই ক্ষেত্রটি অবশ্যই তার জন্য অপরিহার্য মূলত নারী পুরুষ বলতে গেলে একটা অখণ্ড সত্তারই দুটি অংশ আল্লাহ একে অন্যকে সম্পূর্ণ করে একে অন্যকে সার্থক এবং সুন্দর করে যে নারী যেরকম পুরুষ ছাড়া সার্থক হয় না পুরুষও নারী ছাড়া সার্থক হয় দুয়ে মিলেই একটা সার্থক সুন্দর সমৃদ্ধ জীবন গড়ার সুযোগ পায় যা খুব সুন্দর ভাষা এভাবে বলেছেন হুন্না লিবাসুল্লাহ যে ওই কথাটাই পুরুষ হলো নারীর পোশাক আর নারী হলো পুরুষের পোশাক পোশাক তো পোশাক না হলে যেমন পরিপূর্ণতা তৃপ্তি সৌন্দর্য সভ্যতা ভদ্রতা প্রতিষ্ঠিত হয় না ঠিক নরের জীবন নারী ছাড়া আর নারীর জীবন নর নর ছাড়া পূর্ণ কখনো পূর্ণতায় সমৃদ্ধতায় অথবা সভ্যতার বাস্তবতায় ফিরে আসে না তবে আসলে নারী আল্লাহ সুফান আদম আলী ইসালামের জন্য সৃষ্টি করলেন সঙ্গিনী হিসেবে সঙ্গিনী হিসেবে জান্নাতে এবং রব্বুল আলমী বললেন উস্কুন আন্তাওয়াজাউজুকাল জান্না রব্বুল আলমিন আদম আলী ইসালামের দেহ থেকে হাওয়াকে সৃষ্টি করার প্রথম যে কারণ ছিল জান্নাতে এটা ছিল তাকে সঙ্গ দেয়া একাকিত্ব নিবার একাকি মানুষ টিকে থাকতে পারে না একাকি থাকাটা মানুষের কাছে একটি বড় মুসিবত বড় কষ্টের এই ব্যাপারটাকে একটু আব্দুল রাজাক সাহেব বলবেন আসলে আমরা বসবাসের দিক দিয়ে যদি লক্ষ্য করি তাহলে এটা একেবারেই চূড়ান্ত সঠিক যে মানুষ কোনো একজন কোনো এক জায়গায় নির্জনে থাকতে সে কষ্টবোধ করে এ কারণে আল্লাহ তালা মা হওয়াকে সৃষ্টি করলেন আদম আলাহিসাল্লামের পাশে তাকে রাখার জন্য এবং আল্লাহ তালা বললেন যে আদাম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো থাকো এটা মানুষের একজন আর জন্য যেমন জরুরি তেমনভাবে একজন আরেকজনের জন্য শান্তিদায়ক তৃপ্তিদায়কও বটে আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে নারীর যেটা সৃষ্টির মৌলিক লক্ষ্য সেটা হচ্ছে শুধু যদি আল্লাহ তালা আদমকে রেখে দিতেন তাহলে এই যে ধারাবাহিকভাবে মানুষের একটার পর একটা সন্তান যেটা আল্লাহর উদ্দেশ্য মানুষ বেশি হলে ইবাদাত হবে বেশি তো যেটা আল্লাহ চাচ্ছেন এই ধারাবাহিকতাটা নারী এবং পুরুষ দুইজন মিলে সম্ভব আল্লাহ একাই করতে পারেন আল্লাহ তালা আদমকে করেছেন পিতামাতা ছাড়াই আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে করেছেন পিতা ছাড়াই কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসকে এইভাবেই জোড়া জোড়াই সৃষ্টি করেছেন শুধু মানুষ বলে নয় আরও যত অন্যান্য প্রাণী আছে তো মানুষকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত একটা ধারাবাহিক রাখবেন এবং তাদেরকে সংখ্যা বেশি আমার মানে আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত করেছেন সুপ্রিয় দর্শক আল্লাহ সুফান কোরআন আল করিমের সুরাত ইয়াসিনে সুন্দর করে বলেছেন আল্লাদি খালাকাল মিম্মা আরদু ওয়ামিন আনফুসিহিম সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে জুড়ায় জুড়ায় জমিন থেকে যা উৎপন্ন হয় তা অমিন আনফুসিহিম আমরা যারা আমাদের প্রত্যেককে ওয়ামিম্মা আলামুন এবং এমন কিছু রয়েছে যা আমরা জানি না সবকিছু জুড়ায় জুড়ায় তার মানে জুড়া মানেই হলো পৃথিবীতে বলে আমি কোন সৃষ্টিকে এককভাবে একা একা সৃষ্টি করেনি একা নয় একা নয় প্রত্যেকটারই জুড়া রয়েছে প্রত্যেকটা সুতরাং নরের জন্য নারী আর নারীর জন্য নর সুতরাং ব্যক্তির জীবনে নারীর জীবনে নরের জীবনে মানুষের জীবনে পরস্পর পরস্পরের অবিচ্ছেদ্য বাস্তবতা হিসেবে নর আর নারী কেউ কারো বিপরীত নয় কেউ কারো শত্রু নয় বন্ধুগণ আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতিকে ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো আমাদের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 রব্বুল আলমী নরের জন্য নারী আর নারীর জন্য নর পুরুষের জন্য মহিলা মহিলার জন্য পুরুষ কিন্তু কোরআন আল করিমের রয়েছে রব্বুল আলমী যদিও এক সত্তা থেকে দুইটি দেহ সৃষ্টি করেছেন তবে এই দুইটা দেহের দুইটা রুচি দুইটা সত্তা দুইটা মানসিক অবস্থাকে স্বীকৃতি দিয়েছেন রব্বুল আলমিন কোরআন আল করিমে যেমন সুরাতুল আল বাকারাতে রয়েছে রব্বুল আলমিন আদম আলী ইসলামকে বলছেন ও আদম তুমি আর তোমার স্ত্রী মিলে জান্নাতে বসবাস করো কিন্তু ওকুল্লা মিনহা রাগাদান এখানে কিন্তু হাওয়া আলী হাসালামকে আদম আলী ইসলামের রুচির অনুকূলে থেকে চলতে আল্লাহ আদেশ করেন নাই বরং হাওয়া আলী হাসালামকে তার স্বাতন্ত্রিক রুচির স্বীকৃতি দিয়েছেন রব্বুল আলমিন এই ব্যাপারটা কি একটু শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আমাদের কাছে একটু খুলে বলবেন যে নারী বলতেই তার আলাদা রুচি রয়েছে তার আলাদা সত্তা রয়েছে আলাদা মর্যাদা রয়েছে আলাদা সব দিক থেকেই রব্বুল আলমিন তাকে স্বাতন্ত্রিক মর্যাদায় বৈশিষ্ট্য করেছেন ঠিক এমনি পুরুষকেও আসলে এই বিষয়টি আমাদের সামনে দিবালো করে সুস্পষ্ট এবং প্রতিভাত যে পুরুষের শারীরিক দৈহিক গঠন এবং তার কর্মশক্তি কর্মচেতনা এবং তার অজিফা তা থেকে একজন পুরুষ থেকে মানে তার দায়িত্ব তার দায়িত্ব একজন পুরুষকে দিয়ে আল্লাহ তালা যা করাতে চান এবং একজন নারীকে দিয়ে আল্লাহ পাক যা করাতে চান সেটা ভিন্ন ভিন্ন ওমা খালাকা জাকারা ওয়াল ওনসা যে আল্লাহ তালা নারী এবং পুরুষকে তৈরি করেছেন এবং প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তালা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন যেরকম রাত্র এবং দিন আকাশের সূর্য এবং চন্দ্র দুটি মিলেই দিবস রজনী কিন্তু সূর্যের কার্যকারিতা ভিন্ন এবং চন্দ্রের কার্যকারিতা ভিন্ন ঠিক তেমনিভাবে নারী এবং পুরুষ নারী জীবনে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করবে এবং পুরুষ তার জীবনে একটা নির্দিষ্ট দায়িত্ব দায়িত্ব পালন করবে এবং উভয়ের দায়িত্ব মিলেই একটা সুন্দর সমৃদ্ধ একটা সুখময় সংসার এই পৃথিবীতে গড়ে উঠবে তাই নারীর দায়িত্ব এবং পুরুষের দায়িত্ব এর মধ্যে কোনো প্রতিযোগিতা যে নারী পুরুষের কাজগুলো করবার জন্য উদ্বুদ্ধ হবে চেষ্টা করবে অথবা পুরুষ নারীকে বঞ্চিত করে তাকে নিপীড়িত নির্যাতিত করে তার অধিকার হনন করে সে নিজেই সমস্ত দায়িত্ব পালন করবে এটা আল্লাপাক চান না আমার মনে হয় আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবতারণা করেছেন এক নাম্বার হলো যে স্বাভাবিকভাবে পুরুষকে রব্বুল আলমী কিছু দায় দায়িত্ব দিয়ে এবং এই দায় দায়িত্ব পালন করার জন্য শারীরিক মানসিক যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন ঠিক এমনি একটি নারীকেও তার জন্য নির্ধারিত দায়িত্ব নির্দিষ্ট কার্যপ্রণালী এবং তা আঞ্জাম দেওয়ার জন্য যেমন শারীরিক মানসিক গঠন প্রয়োজন তা দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং কেউ কারো দায়িত্বে হস্তক্ষেপ করা তাদাকুল করা অযাচিতভাবে এন্টারফেয়ার করা এটা উচিত নয় আমার মনে হয় এই ব্যাপারটা শেখ আহমদুল্লাহ সাহেব একটু যদি বুঝিয়ে বলতেন এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম আয়াতে বলছেন যে তোমাদের দুইজনের রুচি যদিও কার্যক্রম আলাদা করে দিয়েছেন গঠন প্রণালী আলাদা আমরা এক সময় দেখতে পাই যে একই জায়গায় পিতা এবং মাতা খেতে বসেছেন ওই ছেলেটি হয়তো সে তার প্রাকৃতিক কাজটা ছেড়ে ফেললো তখন ও খানার প্লেট হাতে করে উঠে চলে গেল কিন্তু মা ওখানে দেখা যাচ্ছে সেই হাতটা ধুয়ে ওটা পরিষ্কারের কাজে লেগে গেলেন তো আল্লাপাক গঠন প্রণালীতে ওখানে রুচিবোধ এবং মানসিকতা এমন কি যে স্বাস্থ্যবিজ্ঞান বলছে নাকের ঘ্রাণ শক্তিও কম বেশ করে দিয়েছে যার ফলে পুরুষটা তাড়াতাড়ি সেই সেই করতে উঠে চলে যাচ্ছে কিন্তু মেয়েটা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো এখানে হাইসু সেই তোমার দিয়ে আমরা যা বুঝতে পারলাম যে কার্যক্রম ভিন্ন হবে রুচিও ভিন্ন হবে কিন্তু তাদের পারস্পরিক একটি সমন্বয় থাকতে হবে তোমরা দুইজনে যেটা পছন্দ করো সেটা খাও সেই তুমা তাহলে নিজেদের রুচিও থাকবে আবার পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংও থাকবে এখান থেকে আমরা এই জিনিসটা পরিষ্কার করে বুঝতে পারলাম অনুরূপভাবে ওয়াইনাসা ইয়াকুম্লা সাত্তা তোমাদের কার্যক্রম ভিন্ন হবে আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের কার্যক্রম নারী এবং পুরুষের জন্য কিছু পুরুষের জন্য খাস নির্ধারিত কাজ রয়েছে নারীর জন্য কিছু নির্ধারিত কাজ রয়েছে অনুরূপভাবে যৌথ উদ্যোগে দুইজনের সমন্বয়ে কিছু কাজ রয়েছে যেটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটাকে আমরা স্থির করব বা স্থির করতে পারি তাহলে আমরা বুঝবো যে এইভাবে যদি যেই কাজটি নারীকে নারীর জন্যই প্রযোজ্য সেটা নারীই করবে যেটা পুরুষের জন্য প্রযোজ্য সেটা শুধু পুরুষই করবে নারী এবং পুরুষ উভয় মিলে করতে পারে অথবা যৌথ উদ্যোগে করা দরকার সেগুলি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে সৌহার্দ্যতার সাথে সেটা করতে হবে না ধন্যবাদ আমদুল্লাহ সাহেব আপনি রসুল সাল্লাহ তালাম বলেছেন হাদিস শরীফে আসছে আন্নিসা ও শাকা একুর রিজাল আন্নিসা ও শাকা একর রিজাল নারীরা হলো পুরুষদের সহুদরা আপন সুতরাং নারী আর পুরুষ শারীরিকভাবে মানসিকভাবে এবং গঠন প্রণালী এবং রব্বুল আলমিন কর্তৃক প্রেরিত দায়িত্ববোধের বাস্তবতায় আলাদা আলাদা কাজ করতে বাধ্য কেউ কারো প্রতিযোগী হবে না কেউ কারো বৈপরীত্যমূলক প্রতিবন্ধক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না আর আরেকটি বিষয় হলো একজনের কাজ আরেকজনে করতে পারে না একজন পুরুষ যে দায়িত্ব পালন করবে তার শারীরিক গঠনের কারণে তার রুচির কারণে তার সৃষ্টিগত বাস্তবতার কারণে একজন নারী তা পারবে না ঠিক একজন নারী যা করবে পুরুষ তা পারবে না এই বিষয়গুলো একটু শুক্রিয়া জাজাকাল্লা খায়ের রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে আর রাজুল ও সাইয়েদ ফিবাইতেহি ওয়াল মারা তো সাইয়েদা ফিবাইতে যাও যে একজন পুরুষ তার বাড়িতে দায়িত্বশীল একজন নারী তার স্বামীর বাড়িতে দায়িত্বশীলা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যেমন অন্য জায়গাতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন তেহি ওখানে আল্লাহ রসুল বলছল অলমারা তো এতুন ফিবাইতে যাও জেহা একজন স্ত্রীও তার স্বামীর বাড়িতে দায়িত্বশীলা তাহলে দেখা যাচ্ছে যে দায়িত্ব পালন করার জন্য নারীও তার স্বামীর বাড়িতে কিছু হক রাখে তার শরীর গঠন অনুযায়ী তাকে কি করা লাগে বাড়িটা দেখাশোনা করা বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা সময়ে রান্নাবান্না করা তার পক্ষে যেগুলো বাড়িতে কন্ট্রোল করা সম্ভব সাথে সাথে আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী হচ্ছে কর্ত্রী আর স্বামী হচ্ছে কর্তা একটা বাড়িতে নিজের কাজ করে যে তাকে মূলত কর্মী বলা হয় আর অপরের যে কাজ দেখে তাকে কর্ত্রী বা কর্তা বলা হয় তো একটা দায়িত্ব হিসাবে স্বামীর জন্য জরুরি যে বাড়িতে ছেলে মেয়ে আছে তার স্ত্রী আছে নিজের কর্মের সাথে সাথে তাদের কর্ম দেখতে হবে ঠিক একজন স্ত্রী তার নিজের কর্মের সাথে সাথে তার বৌমা তার মেয়ে আরও যারা আছে তারা কি কর্ম করছে এগুলো তাকে দেখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম এ কারণেই তাদের দায়িত্বকে উল্লেখ করেছেন এবং তাদের সামাজিকভাবে বাড়িতে পৃথক পৃথক দায়িত্ব আছে ধন্যবাদ আপনাকে এবার যে শেখ আমি একটু সংযোজন দিতে চাচ্ছি এবার সংযোজন যেটা করতে চাচ্ছি সেটা হলো এই যে যারা নারী এবং পুরুষকে সমান দায়িত্ব দিতে চাচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত আরজ যে নারীকে আল্লাহ পাক কিছু আলাদা দায়িত্ব দিয়েছেন পুরুষকে আল্লাহ পাক কিছু আলাদা দায়িত্ব দিয়েছেন নারীকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন পেটে বাচ্চা ধারণ করা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি কোনো পুরুষ পারবেন পেটে বাচ্চা ধারণ করতে নারীকে দায়িত্ব দিয়েছেন বাচ্চাকে দুধ পান করানো কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি কোনো পুরুষ পারবেন বাচ্চাকে দুধ পান করানো এটা তো সম্ভব নয় আমরা একবার দেখেছিলাম যে নারী অধিকার সমান চাই নারী অধিকার সমান চাই মিছিল চলছে তো এক কুলি বেচারা আড়াই মনের এক বস্তা ওই এক মহিলার গার্ভ ফেলে দিছে ফেলে দিয়ে বলছে এবার মাথায় তোলো তুমি তুলে টানো দেখি তেনে টাকে উঠাও দেখি কেমন করে পারো তো তুমি যদি না পারো তো সমান অধিকার কেন চাচ্ছ আমার মনে হয় সমান অধিকারের প্রসঙ্গটা ঠিক এই ধরনের যে আসলে মূলত নারী এবং পুরুষ একই সত্তা আলাদা আলাদা নয় পরস্পর বৈপরীত্যমূলক বাস্তবতা নেই শত্রুতাও নেই জি কিন্তু জীবনের বাস্তবতা চলতে গিয়ে যেমন আমরা পরীক্ষা দিতে গিয়ে একশো নাম্বারের পরীক্ষা দেই এতে দশটা প্রশ্ন থাকে প্রতি প্রশ্নে দশ দশ করে মূল নম্বর দিয়ে দশ দশ একশো হতে পারে কেউ প্রথম দশ নাম্বারে নয় পেল দ্বিতীয় দশ নম্বরে দশের মধ্যে দশ পেল তৃতীয় দশ নম্বরে দশের মধ্যে সাত পেল চতুর্থ দশ নম্বরে দশের মধ্যে পাঁচ পেল এইভাবে হয়তো গিয়ে একজনে পেল আশি ঠিক আরেকজন হতে পারে তার বিপরীত পেল একে পেল দশ দুয়ে পেল তিন পাঁচে পেল আট ঠিক এই ধরনের করে করে গিয়ে আবার আশি পেল তার মানে দুইজনেই সমান মার্ক পেল কিন্তু মূলত আলাদা আলাদা অবস্থানে আলাদা আলাদা যার যার আসনে সেই সেই বড় দায়িত্ব পালন করতে গিয়ে কোন একটা জায়গায় সুবিধাজনক অবস্থানে কোন একটা জায়গায় বের অসুবিধাহীন অবস্থায় ঠিক এমনি যেমন একজন পুরুষ মা হতে পারে না ঠিক এমনি একজন নারী বাবার মতো কঠোর পরিশ্রমী হতে পারে না ঠিক এমনি একজন মা যেমন দুধ পান করাবে দুনিয়ার সব বাবারা মিলে এক কাতরা দুধ বাচ্চাকে পান করাতে পারবে না ঠিক এমনি বাচ্চাকে কুলে কাকে ৩০ মাস পর্যন্ত মাঝে বহন করে দুনিয়ার সব বাবারা ইচ্ছা করলে কেবল লাল বাচ্চা লালন পালন করবে এটা বড় কঠিন একটু ভালোবাসা আদর আর পরিশ্রমের ধন এনে দেওয়া যায় বটে কিন্তু এই অনেক কঠিন কাজগুলো নারী সম্পাদন করেন আর কোরআন ইসলাম নারীদের সম্মানিত করেছে আল্লাহ সুফান কোরআন আল করিমে আর রিজাল নামে পুরুষগণ নামে কোনো সুরা নাজিল করে আর নিসা নামে নারীগণ নামে একটি সুরা নাজিল করেছেন শুধু তাই না কোরআন আল কেরিমে পূর্ণাঙ্গ কয়েকজন নারীর নাম ধরে রব্বুল আলমিন আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন শুধু তাই না ঈসা আলী হিসালামের মা মারিয়াম আলী হাসালাম তার নামে একটি সুরাও নাজিল করা হয়েছে মারিয়াম সুতরাং সব দিক থেকে একজন নারী সম্মানের মর্যাদার নারীর জীবনটাই মর্যাদার আর হা এই মর্যাদা পুরুষের কাছে বৈপরীত্য নয় অথবা পুরুষ কর্তৃক হেয় অথবা সম্মানহীন করার কোনো সুযোগ নেই বরং নারীকে তার স্ব সমর্যাদায় প্রতিষ্ঠিত করা পুরুষের জন্য সম্মান ঠিক এমনি একজন পুরুষের সম্মান নারীর সম্মান কারণ দুইজনে তো একজন বন্ধুগণ আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান